عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن احدكم حتى حتى يحب لاخيه ما يحب لنفسه হাদিসটি আবার পাঠ করি عن انس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن احدكم حتى يحب لأخيه ما يحب لنفسه رواه الإمام البخاري في صحيحه والإمام مسلم أيضا في صحيحه رقم صحيح البخاري رقم الحديث في صحيح البخاري 13 ورقم الحديث في صحيح مسلم 71 شرطة بين القوسين 45 গোল্লাফদ লিল ইমাম বুখারি সম্মানিত দর্শক মণ্ডলী সম্মানিত শ্রোতা মণ্ডলী এই হাদিসটি একটি মূল্যবান হাদিস এই হাদিসটির ওপরে যদি আমরা আমল করি আমাদের সমাজ আমাদের পরিবেশ আমাদের বাড়ি আমাদের ফ্যামিলি কল্যাণময় হবে আনন্দময় হবে আনন্দদায়ক হবে যাতে অকল্যাণের কোনো বস্তু থাকবে না আর অমঙ্গলের কোনো বস্তু থাকবে না যদি আমরা প্রকৃতপক্ষে এই হাদিসটির উপরে আমল করি কেন যে এই হাদিসটি আমাদেরকে উপদেশ দিচ্ছে যে আমি আমার জীবনের জন্য যে বস্তুটি ভালোবাসব সেই বস্তুটি আমার অন্য ভাইয়ের জন্যও ভালোবাসবে কোনো বোন যে বস্তুটি নিজের আত্মার জন্য ভালোবাসবে সেই বস্তুটি তার আর এক বোনের জন্য ভালোবাসবে অন্য বোনের জন্য ভালোবাসবে অর্থাৎ আমি ভালোবাসি না যে আমাকে কেউ কষ্ট দেবে বা আমার সঙ্গে কেউ বেয়াদবি করবে তাহলে আমারও উচিত আমি যেন কোনো ব্যক্তিকে কষ্ট না দিই কাউরি সঙ্গে বেয়াদবি না করি তো হাদিসটির অর্থ আপনাদের সামনে তুলে ধরি আনাসরদি তালা আনুভব হতে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ প্রকৃত পক্ষে ইমানদার মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মুসলিম ভাইয়ের জন্য ওই বস্তুটি না পছন্দ করবে যে বস্তুটি সে নিজের জন্য পছন্দ করে আরবিতেই বলেছি বোখারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে তবে বাংলাতে বলে দিই বোখারি শরীফের হাদিস নম্বর তেরো এবং মুসলিম শরীফের হাদিস নম্বর একাত্তর হাইফেন ব্র্যাকেটের মধ্যে পঁয়তাল্লিশ তবে হাদিসের শব্দগুলি সহি বোখারি থেকে নেওয়া হয়েছে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার এই হাদিসটি এতই মূল্যবান যে এই হাদিসটির দ্বারা আমরা আমাদের জীবনকে আমাদের সমাজকে আমাদের পরিবেশকে আমাদের ফ্যামিলিকে আমাদের বাড়িকে কল্যাণময় করতে পারব আনন্দদায়ক করতে পারব যার মধ্যে অমঙ্গলজনক কোনো বস্তু থাকবে না তো হাদিসের উপদেশ হচ্ছে এই যে এই ভালোবাসা বলতে ঐচ্ছিক ভালোবাসা যে ইচ্ছাকৃতভাবে আমি আমার ভাইয়ের জন্য আমার বোনের জন্য আমার সমাজের জন্য আমার প্রতিবেশের জন্য ওটাই ভালোবাসবো যেটা আমি আমার নিজের জন্য ভালোবাসি আজকাল সমাজে কত দেখছি অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে গিবত হচ্ছে পরচর্চা হচ্ছে চুগলখড়ি হচ্ছে তারপরে গালিগালাজ হচ্ছে অতপর দেখা যায় যে মারামারিও হচ্ছে এবং জীবন নষ্ট করে দিচ্ছে কতকগুলি লোক কতকগুলি লোকের সুতরাং আমরা এই হাদিসটি যেন সব সময় সামনে রাখি এই হাদিসে ভালোবাসা বা মানুষের ইচ্ছা বলতে ওটাই বোঝানো হয়েছে যেটা অন্তর থেকে মানুষকে অন্তর থেকে মানুষকে চাইবে মানুষের উপকার করতে চাইবে অন্তর থেকে মানুষের অমঙ্গল দূর করতে চাইবে এবং অন্তর থেকে অন্তর থেকে মানুষের জন্য ওটাই চাইবে যেটার দ্বারা সে লাভবান হতে পারবে সম্মানিত ভাইরা আমার তো একজন মুসলিম ব্যক্তি অন্য আরেকজন মুসলিম ব্যক্তিকে অন্তর থেকে যে ভালোবাসবে তার বাহ্যিক চিহ্ন হচ্ছে এই যে সে তাকে দুনিয়া ও পরকালের কল্যাণের পথ দেখাবে আমি যে আপনাকে ভালোবাসি তো এই ভালোবাসার আলামত হচ্ছে এই যে আপনার যাতে উপকার হবে সেই কাজটি আমি আপনার জন্য করব। আপনাকে সুপরামর্শ দিব এটাই হচ্ছে ভালোবাসার চিহ্ন তো দুনিয়া এবং পরকালের কল্যাণের পথ দেখাবে যে মুসলমান বা যে ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে ভালোবাসবে অন্য একজন ব্যক্তির মঙ্গল কামনা করবে তো এই মঙ্গল কামনা করার বা ভালোবাসার আলামত বা চিহ্ন হচ্ছে এই যে তাকে কল্যাণের পথ দেখিয়ে দিবে এবং তাকে কোনো প্রকার কষ্ট দিবে না আজকাল মানুষ শুধু কষ্ট দেওয়ার তালে থাকছে এটা কেন যে হচ্ছে তা আমি গবেষণা করে দেখছি এবং বুঝতে পারছি যে এটা ইমানের দুর্বলতা যার মধ্যে যত দুর্বল ইমান থাকবে সে ব্যক্তি ততই মুসলমানকে বা অন্য লোকদেরকে অন্য মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে আর শরীয়তের বিধিবিধান থেকে দূরে থাকার চেষ্টা করবে তাহলে আমি আপনাকে ভালোবাসছি অন্তর থেকে বা আপনার আমি মঙ্গল চাচ্ছি অন্তর থেকে এটার পরিচয় কি এটার আলামত বা নিদর্শন কি যে আপনাকে আমি সৎ উপদেশ দিব যাতে কল্যাণ হবে সেই কল্যাণের পথে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব সুতরাং আমরা কাউকে কষ্ট দেওয়ার পথে যাব না যে পথে মানুষের উপকার আছে সেই পথে আমি অটল থাকব আর সেই দিকেই মানুষকে আমি আহ্বান জানাবো সুতরাং এই হাদিসটি আবার মনে রাখা দরকার যে রসোল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি প্রকৃতপক্ষে মমিন হতে চাইবে সে যেন তার মুসলমান ভাইয়ের জন্য ওটাই পছন্দ করে যেটা সে নিজের জন্য পছন্দ করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতা